মাকড়সার রস অতি অতি বিষাক্ত তীব্র নেশা হয় স্বভাব দোষে যারা সর্বদা স্নায়বিক উত্তেজনার খোরাক খোঁজে তাদের কাছে এটি এক ভারী লোভনীয় দ্রব্য অথচ নিয়মিত ব্যবহার করলে প্যারালিসিস হয়ে মৃত্যুও হতে পারে আজকের নাটক মাকড়সার রস কাহিনী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বেতার নাট্যরূপ নন্দিনী ভট্টাচার্য প্রযোজনা কৌশিক সেন নাটক মাকড়সার রস তখন থেকে হু হু করছো ভালো করে সাড়াটা দাও না ব্যাপারটা কি বলো দেখিনি কদিন ধরে দেখছি সারাক্ষণ তুমি বই মুখে বসে রয়েছো আমি কেমন দিব্যি এক ঘুম দিয়ে উঠলাম তুমি তখন থেকে যে সেই ঠায় বসে না না ও কিছু নয় কিছু না মানে কিছু নাটা কি না না আমি কোনো কথা শুনবো না ওটো তো ওটো ওটো ওটো ওটো ওটো ওটো বলছি ওটো অজিত অজিত ওঠো আগে ছাড়ো ছাড়ো বইখানা ছাড়ো না না ছাড়বো না ছাড়বো না দেখছো এসব গভর্নমেন্টের দরকারি কাগজ একটা এদিক ওদিক হলে কেলেঙ্কারি হয়ে যাবে কি চেহারা হয়েছে তোমার দেখেছো হ্যাঁ নাই দেখে পর্যন্ত হুঁশ থাকে না চোখের কোণে কালি না কেস না পত্তর শুকনো সরকারি দলিল পড়ে পড়ে তোমাকে আমি অসুখ বাদাতে দেব না শোনো ভালো কথা বলছি বেলা পড়ে এসেছে চলো একটু লেখের হাওয়া খেয়ে আসি কিন্তু মন্ত্রী মশাই রিপোর্ট চাইছেন খুব তাড়া দিচ্ছেন আবার কথা মন্ত্রী মশাই অসুখ করলে খেয়ে দেখবে হ্যাঁ তোমার মন্ত্রী মশাই তবে যদি ঘরে একটা বউ থাকতো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও পাঞ্জাবিটা কোথায় রেখে আরে দরজাটা দিয়ে দে বাবা আমরা একটুখানি ঘুরে আসছি মুকেশ হ্যাঁ। কেমন লাগছে বেড়াতে বলো বেশ দিব্যি দিচ্ছে চা হলে পরে মন্দ হতো না হ্যাঁ, খেলে হতো চলো আরে ওই তো পাড়েজি হ্যাঁ পাড়েজি দুটো চায় তৈরি করিয়ে তো পাড়েজি একটু কম চিনি দেখে হ্যাঁ কম চিনি মাফ করবেন আপনি কি অজিত বন্দ্যোপাধ্যায় আগে হ্যাঁ মানে তেতাল্লিশে স্কটিশে হ্যাঁ আপনিও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান মুখটা খুব চেনা চেনা মানে আমি ঠিক <laughs> আমি মোহন আইএসসির পর ডাক্তারি পড়তে আরে কি আশ্চর্য মোহন <laughs> কতদিন পরে কি খবর বঙ্কেশ হ্যাঁ। এসো আলাপ করে দি মোহন মাইতি হ্যাঁ, আইএসসিতে আমার সঙ্গে পড়তো আচ্ছা, আচ্ছা। বড় খুশি হলাম বঙ্কেশ বাবু <laughs> আপনার সব কীর্তি আমি পড়েছি অবশ্যই এই লেখক যে আমার বন্ধু এটা আমি ভাবি পাড়াজি দুটো না দুটো না তিনঠো চাই বানাও তিনঠো আসুন না হ্যাঁ, ওই বেঞ্চিটাতে গিয়ে বসা যাক এসো এসো মোহন এসো কি আশ্চর্য যোগাযোগ দেখুন একেই হয় বলে ভবিতব্য <laughs> আসলে আসলে একটা সমস্যা নিয়ে আমি মানে অবশ্য ব্যোমকেশবাবুকে কথা বলতেও মানে মানে ব্যাপারটা ব্যাপারটা এতই সামান্য কিছু ব্যাপার বলুন তো মোহনবাবু এত ইতস্তত করছেন কেন না মানে মানে ভয় হচ্ছে শুনে আপনি বোধহয় হাসবেন কিংবা হয়তো একবার শুনে আপনি ব্যাপারটা সুরাহা করে দিতে পারবেন আমি তো মশাই একেবারে থতমত খেয়ে গেছি ও মোহন তুমি হ্যাঁ। বলোই না একজন পঙ্গু বৃদ্ধ আমাকে একেবারে বোকা বানিয়ে ছেড়ে দিচ্ছে আর শুধু আমাকেই নয় সারা পরিবারকে একেবারে নাস্তানাবুদ করে দিচ্ছে মোহন তুমি ব্যাপারটা একটু ঠিক করে বলো দেখি একটা কথা বলি বোমকেশ যখন আছে তোমার কোনো চিন্তা নেই কোনো খুন জখমের কেস টেস নয় তো আরে না না একেবারে ইয়ে ব্যাপার আমার একজন রুগী আছেন নাম নন্দদুলাল বাবু বয়স বেশি হবে না এই ষাট বাষট্টি কিন্তু সারা জীবনে নানা অত্যাচারে শরীর একেবারে ভেঙে পড়েছে যাকে বলে রোগের ডিপু ইদানিং প্যারালিসিসের মতন হয়েও প্র্যাকটিক্যালি শয্যাশায়ী হয়ে পড়েছেন শরীরটা তো বুঝলাম মনটা একেবারে কদর্যতায় ভরা কটুভাষী সন্দেহবাতী হিংসুটে খল মানে এত নিজ স্বভাব আমি তো আর দ্বিতীয় দেখিনি বাড়িতে তো কেউ মানে কথা টথা ওর সঙ্গে বলে না বলেন কি তো সারাদিন ভদ্রলোক কি করেন শরীরে শক্তি নেই ঘরে বন্দি তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর তার সমস্ত রাগ তিনি উজাড় করে দিচ্ছেন ওই দিস্তে দিস্তে কাগজে আবল তাবল লিখে উফ সে যে কি অশ্লীল লেখা কি বলবো ভাই অজিত আমি ডাক্তার পড়তে গিয়ে আমারই লজ্জা করে লেখার রগরগে জায়গাগুলো আবার লাল কালি দিয়ে দাগিয়ে দিচ্ছেন পাছে কারো নজর এড়িয়ে যায় বলো কি তো পুরো পাগল মনে হচ্ছে হ্যাঁ মুমকেশ এটাকে কি বলবে তুমি এক ধরনের পারভার্সন না দেখো অজিত অশ্লীল সাহিত্য রচনা করেন সেটা তার খেয়াল তা মোহনবাবু আপনি সত্যান্বেষের সন্ধান করছেন কেন আসুন সিগারেট নিন কি কাণ্ড দেখো আশ্চর্য মোহন নিজের ডাক্তারি করছো অথচ সিগারেটের নেশাটি এখনো ছাড়তে পারোনি <laughs> আপনারা ভাবছেন এমন গুণবান লোকের আর কোনো গুণ থাকা সম্ভব নয় কিন্তু আছে এর আরো একটি গুণ আছে ইনি অদ্ভুত এক নেশা করেন আপনারা তো নানা রকম নেশাখোর মানুষের সংস্পর্শে এসেছেন মাকড়সার রস খেয়ে কাউকে নেশা করতে দেখেছেন কি মাকড়সার রস কি ব্যোমকেশ স্পেনে শুনেছি ট্যারেন্টুলা মাকড়সার কামড় খেয়ে লোকে বুঁদ হয়ে থাকতো তবে এদেশে এমন কোনো ঘটনার কথা অবশ্য শুনিনি খুবই রিয়ার এই রস অতি অতি বিষাক্ত তীব্র নেশা হয় স্বভাব দোষে যারা সর্বদা স্নায়বিক উত্তেজনার খোরাক খোঁজে তাদের কাছে এটি একটি ভারী লোভনীয় দ্রব্য অথচ নিয়মিত ব্যবহার করলে প্যারালিসিস হয়ে মৃত্যুও হতে পারে উনি বোধহয় সেই পথেই হাঁটছেন আর তাই মোহনবাবু ডাক্তার হিসেবে এটা আপনার প্রেস্টিজের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তাই তো হুম ঠিকই বলেছেন দিনের পর দিন আমারই চোখের সামনে নেশা চালিয়ে যাচ্ছে বুড়োটা আর আমি ধরতে পারছি না যে কোন পথে এটি তার শরীরে যাচ্ছে উনি আমাকে চ্যালেঞ্জ জানিয়েছেন বুঝলেন উনি নেশা করবেনই পারি তো আমি যেন আটকাই সে কি মোহন ভাবতে পারছো ব্যোমকেশ আচ্ছা পরিবারের আর সবাই কি বলছেন পরিবারে স্ত্রী ছেলেরা চব্বিশ ঘন্টা পাহারা দিচ্ছে চোখ এড়িয়ে কারুরই ঘরে ঢোকার জন্য কিন্তু এত কড়াকড়ি সত্ত্বেও কিভাবে যে উনি নেশা চালিয়ে যাচ্ছেন কোথা থেকে নেশার জোগাড় করছেন আমি কিছুই দুলাল বাবুর মতো মহামান্য লোককে তো এভাবে বেঘরে হারাতে পারি না কিছু একটা করতে পারলে খুবই ভালো লাগতো কিন্তু এটা সরকারি কাজে এমন ভেসে গেছে সন্ধে হয়ে এলো আজ তো আর হবে না কাল বরং হ্যাঁ? হবে না আমি বড় আশা করেছিলাম বাবু বুঝতে পারছি বুঝতে পারছি মোহনবাবু আচ্ছা একটা কাজ করা যেতে পারে আমার বদলে অজিত বরং আপনার সঙ্গে ওর বাড়ি যাক অজিত হ্যাঁ, হ্যাঁ। না না অত হতাশ হবেন না অজিতের উপর পুরোপুরি ভরসা রাখুন অজিত আজকাল আগের মতো অতটা ইয়ে নেই কি বলো অজিত আমার ট্রেনিংয়ে ও অনেকটা ইম্প্রুভ করেছে অজিত ভায়া আমার মানটা রেখো খুঁটিয়ে সব দেখো কিন্তু রাত্রিরে সব শুনবো চলে কেমন আছেন এবেলা ভালো না আবার খেয়েছেন ইনি হ্যাঁ ইনি অজিত বাবু নমস্কার নমস্কার হ্যাঁ তোমাকে সব খুলে বলবো এখন চলো ওনাকে একবার দেখবো অজিত বাবু ব্যাপারটা তদন্ত করতেই এসেছেন তদন্ত তাই নাকি আমরা তো প্র্যাকটিক্যালি হাল ছেড়েই বসে আছি আপনি আপনি এদিকে আসুন চৌকাটা দেখে আসবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক পুরনো বাড়ি তো মর্যাদা আবার দরজা রেখেছে বাবা আমি অরুণ ডাক্তারবাবু এসেছেন ডাক্তার আবার এই এ কাকেটাকে করে নিয়ে এলি এ কি চাই হ্যাঁ যেতে বল যেতে বল এটা কি চিড়িয়াখানা আমাকে দেখতে এসেছে হ্যাঁ আবার আপনি খেয়েছেন বেশ করেছি বেশ করেছি কার বাবার কি হ্যাঁ চারপাশে পেয়াদা বসিয়ে তো ধরতে পারছো না <laughs> এ যে কতটা ক্ষতি হচ্ছে তা তো আর আপনি বুঝবেন না শুধু শুধু মা ধরতে পারে না দুও দুও দিনটা দিনা পাকানো না দিনটা দিনা পাকানো না কাঁচকলা কাঁচকলা লবরঙ্কা লবরঙ্কা দূরা দূরা নাও অজিত যা দেখার দেখে শুনে নাও আর পারা যাচ্ছে না কে তুমি হ্যাঁ আমার বাড়িতে কোন মতলবে ঢুকেছ হ্যাঁ আগে চালাকি করার জায়গা পাওনি ওইসব ফন্দি ফিকির এখানে চলবে না জাদু বাবা ভুল করছে কিচ্ছু বলবে না চটপট সরে পড়ো সরে পড়ো নইলে পুলিশ ডাকো যত সব ছিচকে চোরের দল ক্রাট ক্রাট কিছু কিছু মনে করবেন নজিবাবু বাবা ওটা খেলে আর মানুষ থাকেন না না না না উনি আপনি একদম ভাববেন না এসব আমাদের খুব অভ্যেস আছে অরুণবাবু আমি হ্যাঁ। ঘরটা একটু ঘুরে টুরে দেখছি কেমন ব্যস্ত ব্যস্ত কিছু দরকার হলে বলবেন হুম হুম অবশ্যই রুগীর ঘরে যে বেশি আসবাব রাখেননি এটা ভালো করেছেন নন্দদুলাল বাবু লিখছেন বুঝি দাঁড়ান তো একটু দেখি কি লিখলেন বাপরে দুর্গা দুর্গা দুর্গা দুর্গা কি বিভৎস কি ভয়ঙ্কর অসম্ভব অশ্লীল টেবিলে গুটি দু চার কলম মোমবাতি কাগজ এদিকটায় কি এটা হুম পাউডার অরুণবাবু এই পাউডারের কৌটো থেকে একটুখানি আমাকে খামে করে পাউডার দিয়ে দেবেন তো হ্যাঁ, হ্যাঁ, আমি নিয়ে যাব অ্যানালিসিসের uh, জন্য দরকার হতে পারে আচ্ছা এই দিকটাতে বাথরুম বোধ হয় না না না ঠিক আছে ঠিক আছে বাথরুমে আর ঢুকে দেখতে হবে না বাথরুম বাদ থাকবে কেন আরে মানে হাত ঢুকিয়ে দেখ না যা খুঁজছিস ওইখানেই পেয়ে যাবি মোহন আমার মোটামুটি যা দেখবার দেখা হয়ে গেছে অরুণবাবু হ্যাঁ আপনাকে কটা কথা জিজ্ঞেস করার ছিল বেশ তো বাইরে চলুন না কথা বলা যাবে বাবার সামনে আবার সব কথা ওই বাবা বাবা পাবি তা তোরা নিজেরা খা আচ্ছা একটা কথা বলুন তরুণবাবু আপনার বাবাকে কি সর্বদাই এরকম চোখে চোখে রাখা হচ্ছে আগে হ্যাঁ আমি নইলে মা নইলে কেউ না কেউ সর্বদাই ওর ঘরে থাকে আসলে উনি তো একা বাথরুমেও যেতে পারেন না এক গ্লাস জলও নিয়ে খেতে পারেন না তাই কখন কি দরকার হয় আচ্ছা ওই ইয়েটা মাকড়সার রস ওকে আপনারা কখনো খেতে দেখেছেন না মানে উনি শয্যাশায়ী হয়ে পড়ার পর তো কখনো খেতে দেখিনি তবে খেয়েছেন সেটা মেজাজ দেখে বুঝতে পারি আচ্ছা জিনিসটা দেখতে কেমন দেখতে একেবারে জলবৎ স্বাদ গন্ধ বর্ণ কিচ্ছুটি নেই আগে যখন বাবা সামনে ওটা খেতেন তখন আমার মনে আছে হোমিওপ্যাথি শিশিতে থাকত কয়েক ফোঁটা কিছুতে মিশিয়ে নিতেন তা সেরকম শিশি টিশি কিচ্ছু নেই সেরকম শিশি টিশির কোনো চিহ্নই নেই আমরা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি তার মানে বোঝা গেল জিনিসটা বাইরে থেকেই সাপ্লাই হয় আচ্ছা বাইরের লোক কি কেউ ঢোকে ঘরে ধরুন ওর কাছে কোনো চিঠিপত্র বা পার্সেল টার্সেল হ্যাঁ ওই বাবার কাছে ফি হপ্তা একটা পার্সেল আসে তাই নাকি পার্সেল কোথা থেকে আসে মানে কে কে পাঠায় মানে আসে তো কলকাতা থেকেই ওই রেবেকা লাইট বলে একজন স্ত্রী লোক পাঠান বটে পার্সেলে কি থাকে আপনারা দেখেছেন সাদা কাগজ সাদা কাগজ হ্যাঁ একদম সাদা কাগজ ওই খালি কতগুলো সাদা কাগজ পার্সেলে করে আসে আর উনি উনি ওই কাগজেই লেখা করেন আর কি বলেন কি ভারি আশ্চর্য তো কি বলবো বলুন তো প্রতি মাসে ওই সাদা কাগজ পাঠানোর জন্য ভদ্রমহিলাকে পাঁচশো টাকা মানি অর্ডার করা হয় বুঝলাম অবশ্য এরকম কিন্তু খুব একটা শোনা যায় না মোহন আরে বাবা আরে কোথায় কোথায় রাত নটা হয়ে গেল যে মোহন অরুণবাবু আমি আজকে যাই কেমন আচ্ছা। আমি দেখি বোমকে সব শুনে টুনে কি বলে ঠিক আছে আমি খবর দেবো অরুণবাবু আপনি চিন্তা করবেন না বোমকেশ যখন দায়িত্ব নিয়েছে আপনি জানবেন <laughs> একটা সুরাহা হবে হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ চলো অজিত খাওয়াটা বেশি হয়ে গেল রান্নাটা জব্বর হয়েছিল এই তো বাঙালির দোষ <laughs> রান্না ভালো হলো কি খাবার পরিমাণটা একদম তা যাক বোমকে সব তো শুনলে কি মনে হচ্ছে বলো দেখিনি দেখো মনে হবার তো কিছু নেই সমস্যাটা জলের মতো পরিষ্কার হ্যাঁ হ্যাঁ সত্যি মানে তুমি তার মানে কেসটা সমাধান করে ফেলেছো বাহ বাহ বাহ বাহ চমৎকার এই না হলে সত্যান্বেষী হ্যাঁ, বলো বলো আমাকে বলো কি ব্যাপারটা প্লিজ মানে আমি আমি সত্যি আর কৌতূহল ধরে রাখতে পারছি না আরে ভাবো ভাবো কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায় মা করে দেখছো কি আরে কি করে জিনিসটা ঘরের ভেতর আসে কি করে নন্দদুলাল বাবু সকলের সামনে সেটা মুখে দেন তারপর ধরো ওই রেজিস্ট্রি করে সাদা কাগজ কেন আসে ওই স্ত্রীলোকটিকে কেন নন্দদুলাল বাবু নিয়মিত টাকা পাঠান এইসব কথা ভেবে দেখো অজিত আরে এটা আবার কোনো সমস্যা হলো নাকি শুরু হলো হুম তার মানে সোজা করে কোনো কথাটি বলবে না কেমন আরে পাঁচ মিনিট ভাবার কষ্টটা তো করবে নাকি আমার বলে সরকারি রিপোর্ট নিয়ে একবার মাথা খারাপ হবার জন্য সেই সরকারি হ্যাঁ আর তাছাড়া আমি একাই বা কষ্ট পাবো কেন বলো এক নৌকায় থরি এক বাসায় যখন দুজনে চলেছি তখন তুমিও একটু নাটা ঝামটা খাও অজিত আচ্ছা পাউডারটা যে নিয়ে এলাম তার মধ্যেই কি তাহলে না না না না তা কি করে হবে পাউডার তো ছেলেরাই কিনে দেয় তাহলে সাদা কাগজ সাদা কাগজে কি অদৃশ্য কালিতে লিখ ধর কি সব আবল তাবল ভাবছি মহিলার কি নাম রেবেকা লাইট এককালে নন্দদুলারের রক্ষিতা ছিল এখনও তাকে মাসে মাসে টাকা পাঠানো হয় স্ট্রেঞ্জ নিশ্চয়ই খুব গভীর ভালোবাসা ছিল আহা বুড়ো এখনো ভুলতে পারেননি নিশ্চয়ই রেবেকা লাইট খুব সুন্দরী যাকে মুরগে চাই বোমকেশ তোমাকে মুখের উপর চ্যালেঞ্জ করে গেল কিন্তু রে তাই তো পেয়েছি কি হে অমন চমকে উঠলে কেন কিছু পেলে সমাধান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি বোধহয় পেয়েছো মানে ব্যোমকেশ নন্দদুলাল বাবুর ঘরের দেয়ালে আমি কটা মাকড়সা দেখেছিলাম আচ্ছা। ওই আমাদের ঘরে যেরকম দেখি আর হ্যাঁ, হ্যাঁ। তার মানে উনি কি সেই মাকড়সাগুলো <laughs> বললো কি ভদ্রলোক দেওয়ালের মাকড়সাগুলো ধরে ধরে খান <laughs> অচিত তুমি তুমি একটা জিনিয়াস দেওয়ালের মাকড়সাগুলো ধরে ধরে খেলে নেশা হবে না হে বরং সারা গায়ে গরল ফুটে বেরোবে <laughs> ভাবো ভাবো ভাবু আরো ভাবু বাবু আর আমি পারিনি ভাবতে বলো না বাবা বলো না অজিত সাদা কাগজ ডাকে কেন আসে বুঝেছ ডাকে আসে শুনেছি বুঝি আচ্ছা রেবিকা লাইট ভদ্রমহিলাকে কেন টাকা পাঠানো হয় কেন এ তো পরিষ্কার পুরনো ভালোবাসার কথা মনে রেখে সত্যি অজিত সত্যি তুমি বড্ড সরল আরে রক্ষিতাকে কেউ পেনশন দেয় ও রীতি কোথাও প্রচলিত আছে বলেও তো শুনিনি তাছাড়া উনি দিনরাত অশ্লীল গল্প লেখেন কেন সেটা নিশ্চয়ই বুঝেছ সে আর বুঝিনি বুড়ো হয়েছেন শরীরে তেমন জুত নেই নিজের ফ্রাস্ট্রেশন রাবিশ রাবিশ অজিত ওসব কিছু নয় মনে হয় কেসটা সমাধান হয়ে গেছে খালি একটা কথা আমার জানা দরকার কি বল নন্দদুলাল বাবুর জিপটা কোন রঙের কি কোন রঙের জিপ জিপ জিপ নন্দদুলাল বাবু হ্যাঁ মানে ব্যোমকেশ তোমার সব ব্যাপারেই ঠাট্টা না আমি আমি আমি সত্যি বলছি আমি গিয়ে দেখেছি ব্যাপারটা কিন্তু সত্যি খুব সিরিয়াস তুমি ভাবতে পারবে না ভদ্রলোক তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে না তুমি তাই নিয়ে ঠাট্টা না উচিত না একেবারে ঠাট্টা নয় দেখো সবকিছু নির্ভর করছে ওর জিভের রঙের ওপরে অজিত তুমি নিশ্চয়ই ওর জিভটা লক্ষ্য করনি না করি ও জিভ টিপ লক্ষ্য করার কথা আমার মনেও হয়নি যত সব উদ্ভট থিওরি তোমার কিন্তু নন্দদুলাল বাবুর জিভের রংটা এক্ষুনি জানতে পারা চাই অজিত অজিত একটা কাজ করো বলো তোমার বন্ধু মোহন ওই ডাক্তার মোহন যে কার্ডে দিলেন না সেখান থেকে ওর ফোন নাম্বারটি নিয়ে একটা ফোন করে জেনে নেবে নন্দদুলাল বাবুর জিভের রংটা কি বলছো যখন করছি হ্যালো হ্যালো মোহন আমি আমি অজিত বলছি আচ্ছা শোনো বোমকেশ বোধ হয় তোমার ওই নন্দদুদালবাবুর রহস্যটা সমাধান করে ফেলেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার একটা কথা বলো নন্দদুলালবাবুর জীবের রংটা কি হ্যাঁ হ্যাঁ জীব জীব হ্যাঁ জীব হ্যাঁ, হ্যাঁ, জীব হ্যাঁ হ্যাঁ তাই নাকি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও হ্যাঁ বোমকেশ মোহন বলছে নন্দদুদল বাবুর জীবের রং টকটকে লাল অথচ উনি নাকি পান টান কিছুই খান না অজিত মোহনবাবুকে বলে দাও টেবিল থেকে লাল কালির শিশিটা সরিয়ে দিতে ব্যাস মোহন শোনো বোমকেশ বললো এই মুহূর্তে তুমি ওই নন্দদুদল বাবুর টেবিল থেকে লাল কালির শিশিটাকে সরিয়ে দাও হ্যাঁ হ্যাঁ এখন এখন আর কি হয় না হয় আমাকে খবর দিও হ্যাঁ রাখি কেমন মুকেশ হুম খানিক খানিক যেন বুঝতে পারছি তবে পুরোটা নয় এবার একটু দয়া করে আমাকে বুঝিয়ে বলবে কি <laughs> নিশ্চয়ই অজিত গোড়া থেকেই তুমি ভুল পথে হাঁটছিলে দেখো বাবুর ঘরে ঢোকেন সাকুল্যে ডাক্তার ওর স্ত্রী ছেলে এবং আর একজন প্রথম তিনজন নিশ্চয়ই হাতে করে সে বিষ ওঁকে দেবেন না তাই আমি দৃষ্টি দিলাম চতুর্থ জনের ওপর চতুর্থ জন মানে ডাকপিয়ন খেয়াল করে দেখো প্রতি সপ্তাহে রেজিস্টারি ডাক দেবার জন্য সে একবার নন্দ দুলাল বাবুর ঘরে ঢোকে তারপর কোনো একটা সুযোগে সে মাকড়সার রস ও টেবিলে রেখে যায় কিন্তু কিভাবে সেটাই তো ভেবে পাচ্ছিলাম না অজিত তারপর ধীরে ধীরে অনেকগুলো সমাপতন মিলিয়ে মিলিয়ে আমাকে বের করতে হলো নন্দদুলালবাবু ওর পূর্বতন ইয়ে মানে শ্রীমতী রেবেকা লাইটকে টাকা দেন ওষুধ সাপ্লাই করার জন্য নন্দদুলালবাবু বিছানা থেকে উঠতে পারেন না পিয়নকে আনাবার জন্যই ওর এই ভ্রষ্ট সরস্বতীর সাধনা আচ্ছা আচ্ছা আচ্ছা হঠাৎ আমার মনে হলো আচ্ছা কালির মধ্যে জিনিসটা নেই তো পিয়ন যদি চট করে কালির শিশিটা ফি সপ্তাহে বদলে দিয়ে যায় হ্যাঁ হুম হুম হুম একমাত্র এই পথই খোলা আছে কিন্তু মুকেশ কালি তো ধরো কালো লাল দুরকমেরই আছে পাগল কালো কালের খরচা বেশি না নন্দদুলাল বাবু ওই অমূল্য ধন অত খরচ করতে পারেন তার চেয়ে লালই ভালো জায়গা বুঝে দাগাবেন আর ফাঁক পেলেই নিবটি মুখে পুরে চুপ চুপ করে চুষে নেবেন চট করে কারোর বোঝার ক্ষমতা হবে ও সত্যি ভাই ব্যোমকেশ আমি কি বলবো তোমাকে ফোন এলো কার হ্যালো ব্যোমকেশ বক্সি বলছি কে বলছেন ও ডাক্তারবাবু কি খবর নন্দদুলালবাবু খুব চেঁচেমেচি করছেন হাত পা ছুটছেন তা হোক তাতে তাতে কোনো ক্ষতি হবে না হ্যাঁ কি বললেন অজিতকে যাচ্ছে তাই গালাগাল দিচ্ছেন এটা কিন্তু ভারী অন্যায় ভারী অন্যায় যখন তার মুখ বন্ধ করা যাচ্ছে না তখন আর উপায় কি বলুন অজিত অবশ্যই সব কিছু গ্রাহ্য করে না ও জানে মধু আর হুল কমলে কণ্টক এই জগতের নিয়ম আচ্ছা নমস্কার মাকড়সার রস নাটকটির অভিনয় এখানেই শেষ হল কাহিনী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বেতার নাট্যরূপ নন্দিনী ভট্টাচার্য বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বোমকেশ দেবাশিস বসু মোহন অসিত সমাদ্দার অরুণ চন্দন মজুমদার অজিত সতীনাথ মুখোপাধ্যায় ও নন্দদুলালের চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায় সম্পাদনা রফিউদ্দিন মাকড়সার রস নাটকটির প্রযোজনা করেছেন কৌশিক সেন